একুশ নম্বর জাল হাদিস যেটি এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার এটা কোনো কিতাবের নাম্বারও না কোনো জায়গার নাম্বারও না মানে আমি নিজে বাছাই করছি একশোটা তো এখানে আমার সিরিয়ালে একুশ নম্বরে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল্লা সাল্লামের জন্ম এবং হিজরত এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত যেমন নবী সাল্লা সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই নবী সাল্লামের মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই নবী মায়ের কোনো ব্লাড কোনো রক্ত যায় নাই নবী সাল্লা সাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে এবং দেখবেন ওয়াজ মাহফিল এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং শুনি আর শোকের বাণী পালাই আর সোহান আল্লাহ বলি যে আল্লাহ একবার আমাদের রাসুল দেখো আল্লাহ পাক কিভাবে কোনো প্রসব বেদনা দেন নাই মাকে একটু কষ্ট দেন নাই মার একটু রক্ত ভাঙ্গে নাই কত সহজ সুন্দরভাবে এক মায়ের পেট থেকে বের হয়ে গেছেন অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি এটা তো নবিসের সান মান মর্যাদা বাড়াইতেছি কিন্তু নবিসের সালামের নামে মিথ্যা কথা বলে মান বাড়াইলে এটা মান বাড়ে না মান কমে যায় আমরা মনে করি না মিথ্যা বলে হইলো রাসুলের মান বাড়ানো দরকার এই জন্য নবী এমনি আসছে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের রাসুল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর এটা তো অখুশির কিছু নয় আমরাও খুশি কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লামের কোন হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোন প্রকারের ভরসব বেদনা ছাড়া কোন প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি এটা যদি নবী সাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের মনে আছে কি কি রকম বলেন তো দেখি একটা হলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে আরেকটা হলো সনদ নাই হাদিসের কিতাবে ঢুকেও নাই মানুষের মুখে মুখে দুই ধরনের আছে এই জাতীয় কথা যেগুলো এগুলো সনদ বিহীন কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই মানে চোদ্দশো বছর ধরে বাতাসে উঠতেছে হাওয়ার মধ্যে উঠতেছে মানুষের মুখে মুখে কিন্তু কোনো হাদিসের কিতাবে এটা ঢুকে নাই সনদ হিসাবে ঢুকে নাই কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায় আল্লাহ একবার আমাদের রাসুলের কত মজেজা আমাদের রাসুল দুনিয়াতে আসার সময় এইভাবে চলে আসছে কি খুশি আর চোখের পানি ফেলায় কিন্তু কথাটা কি ডাহা মিথ্যা কথা তারপরে নবিস্তাম হিজরত করতেছেন হিজরতের সময় প্রথমে মক্কা মোকার বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিছিলেন যে সাওর সাওর পাহাড়ে সাওর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে হ্যাঁ, জাবালে নূর আর জাবালে সুর এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ হলো জাবালে সাওর এই সাওর পাহাড়ের গুহায় নবিসাম অংশ ছিলেন তিন দিন ছিলেন এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রাজি আল্লাহ তালকে সাপে কামড়াইছে এই ঘটনা শুনছেন যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজিকে দেখবেন কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে এক গর্ত বন্ধ করতে পারে না এখানে পা দিয়ে রেখছে এখন সাপে তো সব গর্তে যায় দেখেছে কোনো দিক দিয়ে নবিসামকে দেখার সুযোগ পায় না সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে আবু বকর তো পায়ের মধ্যে কামড় দিছে নবীজিকে দেখার জন্য দেখো গাছে চিনলো মাছে চিনলো সাপে চিনলো আমরা চিনলাম না কামড় দেওয়ার পরে আবু বকর আদিলতার পা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কানতেছেন চোখের পানি নবিসাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন চোখের পানি আবু নবিসামের গায়ের উপরে পড়ছে পড়ার পরে আল্লাহ রসুল তাকায় দেখে আবু বকর কান্দে কি ব্যাপার আবু বকর বলতেছে যে আমার তো এরকম এরকম সাপে কামড়াই দিছে নবী সালাম একটু থুতু মুবারক লাগাই দিছে পায়ে দি সাথে সাথে ভালো হয়ে গেছে কথাটা তো কত সুন্দর এরকম হলে আমাদের নবীর মজেজা আমরা খুশির খবর কিন্তু একজন প্রখ্যাত মহাদ্দিস ওনার নাম হল দরবেশ হুত রাহেমাহুল্লাহ তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল আলেম এই কিতাবের দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন হাইয়াতা বা তেলুন লা তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে এই কথাটা বা তেলুন বাতলুন তো বুঝে গেছেন বাতিল কথা মিথ্যা কথা লা এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে উনার মতো মহাদেশ গবেষণা করে দেখছেন এটা কোনো হাদিসের কিতাবে কোনো জায়গায় সনদ সহকারে পাওয়া যায়নি কিন্তু কিছু সিরাতের কিতাবে নবিসামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলি রাওয়ায় থেকে আসছে বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্নভাবে আসছে তো এই জন্য তিনি বলতেছেন যে এটা বাতালুন লা আসলালাহ এটা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাপে কামড়াইছে এটা দেখবেন যে জীবনে একক নামাজ পড়ে না সেও জানে কারণ শুনতে শুনতে শুনতে শুনতে এটা একেবারে মুখস্থ হয়ে গেছে